বসার একটা সুন্নত আছে সেটা হচ্ছে মজমাতে বসা মিলে মিলে বসা বসার সুন্নত একটা আর শোনার একটা শোনারও সুন্নত আছে খুবই ভক্তির সাথে আর মনোযোগ সহকারে শোনা ও আসলে পোকার জন্য আসতে চাইছেন না আপনি কিন্তু ওই ফাঁস দিয়ে বসেছেন ভ্রমণের জন্য ভ্রমণেই কিন্তু অসুবিধা হ্যাঁ, দিনের কথা অবহেলা করে শোনা খুবই বড় অপরাধ আর ভাই যারা রাস্তায় আছেন তারা এই মজমায় আসুন আপনাদের জন্য সুন্দর প্যান্ডেল আছে বসার জায়গা আছে ওইভাবে বসে থাকার আসলে কিছু লোক আছে তারা দেখতে ভালো লাগলে থাকবো আর নাহলে কেটে বলবো তোরা ভালো লাগার ব্যাপার আছে দিনের কথা শোনার একটা আগ্রহ থাকা চাই যাই হোক ভাই সবাই আমরা ভক্তির সাথে মহাব্বতের সাথে দরবারে রেসালতে দরুদ শরীফের নজরানা পেশ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আরে বাবা আপনাদের বললাম তো দরুদ শরীফ পড়ার জন্য ঠিকই اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানীয় সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মোখতারাম দোস্তর বুজুর্গ সম্মানীয় ইমানদার ভাইরা সম্মানীয় ইমানদার বাবাজিরা পর্দার অন্তরালে উপবেষ্টা আমার সম্মানিয়া ইমানদার মা ও বোনেরা আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করার কয়েকশো কোটি বছর আগে এই পৃথিবীটাকে সুন্দর করে সৃষ্টি করেছেন আদম আল ইসলামকে সৃষ্টি করার কয়েকশো কোটি বছর আগে এক কোটি দু কোটি নাই বলা আছে আলোকবর্ষ লাইট ইয়ার্স আলোকবর্ষ হ্যাঁ কয়েকশো কোটি বছর আগে এই জমিন আসমান সৃষ্টি করলেন তার মাঝখানে যা কিছু সৃষ্টি করলেন কোরআন শরীরের মধ্যে আল্লাহ বলেছেন হ্যাঁ। পাড়া নম্বর সামনে বসুন সামনে লাইনে বসুন পাড়া নম্বর এগারো সুরার নাম ইউনুস আয়াত নম্বর তিন আল্লাহ তালা ঈশ্বর করেছেন ইন্না রাব্বা কমল্লাহুল্লাদি خلق السماوات والأرض في ستة أيام নিশ্চয় তোমাদের প্রভু পরিচয় দিলেন প্রভু বলে আল্লাহ তালা সকলের রব রব মানে প্রভু তিনি কাউরির বাবা নন হ্যাঁ এ পরিচয় দেননি যে তিনি বিশ্ব পিতা তিনি হচ্ছেন বিশ্ব প্রভু হ্যাঁ এতে একটা বহু বড় সূক্ষ্ম শিক্ষা আছে দুঃখ মানে বাবা আজ দুনিয়াতে বাবার কোনো পরিসংখ্যান নির্দিষ্ট নয় অসংখ্য বাবা হ্যাঁ। আর আল্লাহ বলছেন আমি বাবা নই আমি জন্ম দিই নাই সৃষ্টি করেছি আমি পালন কর্তা প্রতিপালক আমি রুজিদাটা রাজ্জাক আমি সুখ দুঃখের মালিক মানুষের কি প্রয়োজন আমার জানা আছে তাই আমি জমিন আসলাম ছয় দিন গেছি আচ্ছা ছয় দিন মানে তখন তো দিনের গণনা শুরু হয়নি আল্লাহ বললেন ছয় দিনের আনুমানিক অনুমান ছয় দিন ছ দিনের মতো সময় তিনি লাগালেন কোরআন শরীফের পার নম্বর একুশ এটা তো এগারো পড়াতে ছিল সুরা ইউনুসের তিন নম্বর আয়াত একুশ পাড়াতে সুরা আলিফলামিন সাজদা আয়াত নম্বর চার আল্লাহ বলছেন আল্লাহ خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ওখানে বলেন রব রব মানে প্রভু আর এখানে সরাসরি বলেন আল্লাহ আলিফ লাম আর হা এলাহ থেকে যে শব্দের উৎপত্তি আল্লাহ এলাহ মানে কি যিনি সবকিছু ছাড়া সবকিছু করতে সক্ষম তিনি কোন জিনিসের মোকাপেক্ষী নন তিনি এমন ক্ষমতাবান শক্তিশালী যে কাউরি সাহায্য নেওয়ার প্রয়োজন তার তার মধ্যে কোনো দুর্বলতাই নাই তিনি হচ্ছেন আল্লাহ এলাহ এবং বললেন যে তার কোনো অভাব নাই এই সমস্ত কিছুর মালিক একমাত্র তিনি অর্থাৎ অভাব নাই ভান্ডারের মালিক তিনি নাম্বার তিন তার কোনো দোষ ত্রুটি নাই কোন দোষ ত্রুটি নাই আল্লাহ বলছেন যে দেখো আমার মৃত্যু হবে না মৃত্যু হয় না মৃত্যুকে মৃত্যু আমাকে স্পর্শ করতে পারবে না আমি চিরঞ্জিত আর পৃথিবীতে যে এসেছে সে মরার জন্যই আর বলছেন না কেন এসেছে থাকার জন্য আসে না হ্যাঁ আর আল্লাহর মৃত্যু হবে না তিনি যে এলাহ এলাহ যদি মারা যাবেন না তারপরে তার তন্দ্রাও নেই নিদ্রাও নেই হ্যাঁ পৃথিবীতে যত সৃষ্টি বান্দা এ ঘুম ছাড়া থাকে না জিন্দা কি শুনছেন আপনারা সে সে রসুল হোক নবী হোক সে সাহাবি হোক ইমাম হোক মুহাদ্দিসিন হোক পীর ফকির দরবেশ গৌস কুতুব আব্দাল মুজাদ্দেদ মুফাসির মুহাদ্দেস মুফতি পৃথিবীর যে কোনো ব্যক্তি তার আসল কাজ কি এক তো তন্দ্রা আসে ফের নিদ্রা আসে এরপরে একেবারে মৃত্যু আসে কি বলছেন আল্লাহ আল্লাহ আল্লাহ আমার কি নেই আল্লাহুল্লাদি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা কাউরির সাহায্য ব্যতি রেখে আমি আল্লাহ আসমান জমিন আর তার মাঝখানে যা কিছু আছে এই আয়াতের মধ্যে ওয়ামা বাইনা হুমা এই বাক্যটা অতিরিক্ত ওয়ামা বাইনা হুমা আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে আমি সব সৃষ্টি করলাম ছয় দিনে সব সৃষ্টি করলেন মানুষের জন্য করলেন কার জন্য ভাই মানুষের জন্য মানুষের মঙ্গলের জন্য মানুষের উপকারের জন্য মানুষের ব্যবহারের জন্য কেন মানুষ এদের তিনটি প্রয়োজন খুব বেশি এক আহার দুই পানাহার তিন যৌনাহার আমি খুব সূক্ষ্ম করে বলছি যাতে ভাষাটা নোংরা না হয় বুঝতে পারছেন কথাটা হ্যাঁ আহার চাই পানাহার চাই আর যৌনাহারও চাই মানুষের নিজের আকাঙ্ক্ষা আছে যখনই যৌবন আসে তারপর তার যৌনাহারের খুব প্রয়োজন পড়ে যায় হ্যাঁ তাই না তিনটে জন তিনটে জিনিস চাই তার আল্লাহ সব সৃষ্টি করলেন আকাশ তৈরি করলেন আর আকাশে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র অসংখ্য তারা সৃষ্টি করলেন আর মাটি সৃষ্টি করলে মাটিতে পাহাড় পর্বত নদ নদী সমুদ্র আর গাছ গাছালি শাক সবজি ফল ফুল মূল লতা পাতা দানা খানা সব সৃষ্টি করলেন পানি সৃষ্টি করলেন মিষ্টি পানি সমস্ত মানুষের জন্য হিন্দু হোক আর খ্রিস্টান ইহুদি হোক আর মুসলমান সাঁওতাল হোক আর বাউরি কেউ শুনছেন আপনারা আস্তিক হোক আর নাস্তিক সবাই মানুষ নাকি বলেন জি তো সমস্ত মানুষের জন্য আল্লাহ সুন্দর করে সৃষ্টি করে রেখেছেন মানুষকে সৃষ্টি করার কয়েকশো কোটি বছর আগে জি হ্যাঁ এটা হচ্ছে আল্লাহর নিজের বক্তব্য তো জমির আসমানকে সৃষ্টি যখন করেন তিনি চাঁদ তারা সূর্য আর সব সৃষ্টি করেছেন তো যখন সূর্য উঠছে তখন হচ্ছে দিন আর যখন সূর্য ডুবছে তখন হচ্ছে রাত রাত আর দিনের বিবর্তন এটাও দরকার মানুষের জন্য কেন রাত্রের বেলা ঘুমাবে আর দিনের বেলায় কামাবে শুনলেন আপনারা রাত কিসের জন্য ঘুমানোর জন্য আর দিন কিটা কামানোর জন্য তবে আমাদের মতো বক্তা এই আয়াতটাকে উল্টে দিয়েছে আর এই জলসা কমিটিরা উল্টে দিয়েছে রাত হচ্ছে কামানোর জন্য আর দিন হচ্ছে ঘুমানোর জন্য কি আপনারা বুঝতে পারেননি কেন জলসা কমিটি সারা রাত জলসা করে যেটা ইসলাম বিরোধী সুন্নত বিরোধী আগামী তার দাওয়াত করার সাহস করবেন না আমাকে কারণ আমি খুব হক কথা বলি তো শুনছেন আপনারা এটা সুন্নত বিরোধী ইসলাম বিরোধী মানবতা বিরোধী এটা যুক্তি বিরোধী সরকার বিরোধী সারা রাত ধরে চেঁচাবে আর লোক ঘুমোতে পারবে না কেউ শুনছেন কর্মব্যস্ত দুনিয়া কালকে লোক কাজ করতে পারবে না কেউ শুনছেন আপনারা আর ফজরের নামাজটাও কি হবে অধিকাংশ লোকের কাজা হবে সারা রাত্রির জলসার নগদ সাজা ফজর হবে দুর্বল নইলে হবে কাজা শুনলেন সারা রাত্রির জলসার নগদ সাজা কি ফজর দুর্বল তারপরে মানে কেউ ইন্দ্রাতালে কুলওয়ালা দিয়ে ধুম করে নামাজ পড়ে ধুম করে কি একেবারে এক্সপ্রেস হলো আর বাকি অধিকাংশ লোকের ফজর কি হবে ভাই রাত বারোটার পরে মানুষের আছে অবসাদ ক্লান্তি শুনছেন ঘুমিয়ে যাবে আর তারপরে ঘুম ভাঙবে না আর ফজর নামাজ কি হয়ে যাবে ইসলামের সর্বশ্রেষ্ঠ হুকুম ধ্বংস হয়ে যাচ্ছে জি হ্যাঁ আমরা জলসা করি আর সব জায়গায় বলি এটা কোনোদিন দিন জিন্দা হয় না এবার শুনছেন আপনারা হ্যাঁ দিন জিন্দা হয় না হ্যাঁ আমরা কালকেও জলসা করলাম বলে দিয়েছিল রাত দশটাতে দোয়া হয়ে যাবে দশটার এক সেকেন্ড এক মিনিট যেন পার না হয় ঠিক দশটাতে দোয়া করবেন জলসা হয়নি কমসে কম এই মজমার থেকে চার গুণ মজমা ছিল আর লোক তার থেকেও বেশি ছিল কি বলছেন আপনি লোক হবে না বললেই হলো কোনো লিফলেট নাই কোনো মানে কি বলবো ওটাকে মাইক দিয়ে প্রচার নয় লোক হয়েছে শুধু মুখে মুখে আর জুমার দিন এলান হয়েছে যে অমক অমক বক্তাকে দুজন একজন মগরিবের নামাজ পড়ে ফৌরান আর এসা পর্যন্ত সাড়ে সাতটায় আজান হবে আজানের আওয়াজ হবে আর তুমি বায়ান বন্ধ করো আর নামাজ হলে পৌনে আটটায় আটটা দশ পর্যন্ত নামাজ হয়ে যাবে আটটা দশ থেকে দশটা শেষ বুঝতে পারছেন না কথা দিন সবাই শুনতে পারে যখন মানুষের মধ্যে শোনার মানসিকতা থাকে সেই সময় তো ঘুরে বেড়ায় আর যখন শোনার মানুষটা শেষ হয়ে যায় তখন ওঠে বক্তা কি ভাই শুনছেন অর্ধ মানে গফলতির সাথে মানুষ শুনতে থাকে হ্যাঁ এটা বিলকুল উচিত নয় এটা একদম বিলকুল সুন্নত বিরোধী সুন্নতের মধ্যে নেই যে নবী সালাম সারা রাত ধরে কোনদিন বক্তব্য রেখেছেন এসার পরে তো নিষেধই করতে জি না আমার সম্মানীয় মন্দার ভাইরা খুব শুনুন তো জমিন আসমান সৃষ্টি করার সাথে সাথে রাত আর দিনের বিবর্তন শুরু হলো এবার একদিন দুদিন তিন দিন চার দিন আল্লাহ দিন ঠিক করলেন এটা হচ্ছে জুমা এটা হচ্ছে শনিবার এটা হচ্ছে রবিবার এটা এগুলো এগুলো কিন্তু আসলে এই নামগুলো আর দিতে নেই আল জুমা আসাব সপ্তাহের দিন আল আহাদ এক নম্বর দিন মানে রবিবারটাকে বলছে আল ইসরাইল দ্বিতীয় দিন আসালাসা তৃতীয় দিন আল আর চতুর্থ দিন আল খামিস বৃহস্পতিবার থেকে হচ্ছে খামিস পঞ্চম দিন এই হয়ে গেল পাঁচ আর দিয়ে সাত সাত দিন একটা সপ্তাহ হলো আর একটা সপ্তাহ পার হলে বললে একটা পক্ষ হলো প্রথমে শুক্ল পক্ষ শুনছেন আপনারা চাঁদের পনেরো তারিখ পর্যন্ত কি হলো শুক্ল পক্ষ আলো আছে এরপরে চাঁদ ক্ষয় হতে শুরু হলো শুনছেন আপনারা আরে ক্ষয় হচ্ছে না হচ্ছে না আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে এই দুটো সত্তা এতে এর নাম দিল কৃষ্ণ পক্ষ কি কৃষ্ণ ভাই শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ মাস হয়ে গেল এবার মাস কটা হবে এক বছরে মাস কটা হবে আল্লাহ বললেন বারোটা মাস কটা মাস এটা কি কারবালায় হয়েছিল না আদম সৃষ্টি হওয়ার কয়েকশো কোটি বছর আগে শুনলেন আপনারা কয়েকশো কোটি বছর আগে আল্লাহ বলছেন যেদিন জমির আসমানকে সৃষ্টি করেছি সূর্যকেও সৃষ্টি করেছি সেই দিন থেকে মাসের গণনা বারো নির্ধারণ করা হয়েছে এবার জোরে বলছি ভালো লাগে সবাইকে বলছি নিজের নিজের বাড়ির তুলন পড়বেন আর নিজের বাড়ির তুলন শরীফের বাংলা তর্জমাটা পড়বেন পাড়া নম্বর দশ সুরার নাম তৌবা আয়াত নম্বর ছত্রিশ হ্যাঁ পারা নম্বর পাল্টাবে না তুমি শুনছেন পৃষ্ঠা নম্বর বললে পাল্টে যেতে পারে কেন সব কোরআন শরীফের একই কোম্পানির ছাপানো কিন্তু সুরার নাম কেউ পাল্টাতে পারবে তাহলে বলছেন না কেন হ্যাঁ পারা নম্বর পাল্টাতে পারবে না ওই পাড়ার ভিতরই আছে নাম্বার তিন নম্বর আয়াতেরও পাল্টাবে না ছত্রিশ নম্বর আয় কি বলছে এন্না ইদ্দাতা ইয়াউমা ওয়াল আরদ নিশ্চয় মাসের গণনা বারো শুরু হয়েছিল তখন যখন আল্লাহ আসমানকে সৃষ্টি করেছিলেন এই মাসের প্রথম মাসের নাম রাখা হলো মহারাম শুনছেন আপনারা প্রথম মাসের নাম কি যেমন আমাদের দেশে প্রথম বাংলা মাসের নাম কি বৈশাখ দুটা মাসের নাম না একটা তেহবার ইয়া উৎসব ইয়া পরব আপনার ভাষাগুলো বুঝতে পারছেন উৎসব বলে তো বুঝতে পারবেন পরব পরবের দিন আর উর্দু वाला बोले त्योहार हाँ त्योहार नहीं ये त्योहार नहीं है ये कोई পরব নাই এটা কোনো উৎসব নয় এটা একটা মাসের নাম একটা মাসের নাম জি হ্যাঁ প্রথম মাস যেমন ইংরেজিতে প্রথম মাসের নাম কি জানুয়ারি শুরু হলো গণনা এটা কোরআনের বর্ণনা প্রত্যেকটা হিন্দু খ্রিস্টান মুসলমান জৈন আর মুসলিম সবাই এই কোরআন শিবটা দেখতে পারে কেননা কোরআন শিব শুধু মুসলমানদের জন্য নয় এটা সারা বিশ্ববাসীর জন্য এটা বলছেন না কেন আল্লাহ নিজে বলছেন আমি রব্বুল আলমী আমি বিশ্ব প্রভু আমার নবী মোহাম্মদ সাল্লাম রহমতুল্লিল আলামিন উনি বিশ্ব গুরু একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে কোরআন আমি নাযিল করেছি এ যিকরুল লিল আলামিন সারা বিশ্বের সমস্ত মানব জাতির জন্য সৃষ্টি জগতের জন্য সর্বশ্রেষ্ঠ উপদেশাবলী নসিহত বলুন সুবহানাল্লাহ যিকরুল লিল আলামিন আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আবার হাবিব মোহাম্মদ সম্পর্কে বলেছেন পারা নম্বর সতেরো সুরের নাম আল আম্বিয়া সে শুরুকু আয়াত নম্বর একশো সাত আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাযিল হলো সেই কিতাব সম্পর্কে আল্লাহ দু জায়গায় বলেছেন এক নম্বর বলেছেন 29 পারা সূরার নাম কলম একেবারে শেষ দুটি আয়াতে ওয়া ইয়াকাদুল্লাযিনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ الذكر ويقولون إنه لمجنون وما هو إلا কলম শেষ হলো নুন কলম সৃষ্টি করেছেন আর তার দ্বারা লিখেছেন কোরআন লিপিবদ্ধ হয়েছে লৌহে মাহফুজে রেখেছেন আর সেই কোরআন অবতীর্ণ হয়েছে হযরত মুহাম্মদ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক অন্তকরণে একবার সবাই মিলে মিলে বসবেন সুন্নতের উপর একটা সুন্নতের উপর আমল করলে একশোটা শহীদের স্বভাব পাওয়া যেতে পারে কিভাবে শুনছেন এরপরেও যদি আমি না আসি এটা আমার জন্য বহুতই ক্ষতির কারণ কিভাবে শুনছেন যদি আপনি পাঁচটা ছেড়ে দিয়ে আসতেন তো একশোটা শহীদের স্বভাব তো পেতেন হ্যাঁ আরে আপনারা ওদিকে লাইন দিয়ে উঠেছেন কেন এ ভাই জুমান ভাইরা তোমরা দাঁড়িয়ে আছো কেন হিন্দু হলেও আমরা ডাকছি সবাইকে কেননা আমরা যে বায়ন করব হিন্দুরাও থাকতে পারে কি ভাই শুনছেন আপনারা হ্যাঁ নরেন্দ্র মোদী এসে বসলে তাকে আমরা বসালে কোনো সমস্যা নেই পৃথিবীর যে কোনো মানুষ বসতে পারে আমাদের মাঝে মাঝে আমাদের কথা হচ্ছে যে আসল সার সত্তা যেটা কোরআন বলেছে সেটা নিয়ে আলোচনা করা কি বলছে জিক্রুল্লিল আলামিন পারাম্বক তিরিশ সুরান্নার তাকবীর ইলা শামস কুবরাত রব আছে এই বলছেন এর ভিতরে কিন্তু শুনে রাখো ও রব্বুল বিশ্ব প্রভু আমার হাবিব মোহাম্মদ রহমতুল্লিল আলামিন তিনি যেখানে জন্মগ্রহণ করলেন আর যেখানে সর্বপ্রথম কোরআন নাজিল হলো ওই জায়গাটা হচ্ছে পৃথিবীর মাঝখান পৃথিবীর আরে বলছেন না কেন ওটা বিশ্বের সেন্টার ওয়ার্ল্ডের সেন্টার ওখানে কোন নবী জন্মান নাই ওখানে অন্য কোন কিতাবও অবতীর্ণ হয় নাই একটি কিতাব যেটা সর্বশ্রেষ্ঠ কিতাব হামেশা হামেশার জন্য কিতাব ওই বিশ্বগ্রন্থ সারা বিশ্বের মানব জাতির জন্য আল্লাহ অবতীর্ণ করলেন হীরা গুহারে প্রথম নির্দেশনা এসে গেল আর ওটা মক্কা শহরে এটা পৃথিবীর মাঝখান একবার জয় বলেন সুবহানাল্লাহি আল্লাহ তালা বলছেন শোনো আল্লাহ কোরআন শরীফের মধ্যে নিজেই বলছেন যে হ্যাঁ চতুর্থ পড়া প্রথম পৃষ্ঠা সুরাল ইমরান আয়াত নম্বর ছিয়ানব্বই আল্লাহ বলছেন শোনো ইন্না আওয়ালা বাইতে উদি আলিন নাসি লাল্লাযী বিবাক্কাতা শুনুন ওয়া হুদাল লিল আলামিন সারা বিশ্বের মানব জাতির জন্য হেদায়তের সেন্টার বানিয়ে দিলাম বিশ্ব সেন্টার এটা আর এইখানে কোন নবী রসুল লক্ষ লক্ষ নবী রসুল এসেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে জন্মেছেন এইখানে কোন নবী রসুল জন্মাতে পারে না ওগো ইব্রাহিম নবী তার জন্মস্থান মক্কা নয় তার জন্মস্থান বেবিলাম আর তার হিজরত করে প্যালেস্টাইনের কেনানে চলে যান ওর কেনানে যাওয়ার পর ছিয়াশি বছর বয়সে তার একটা প্রথম সন্তান হয় হাজিরার পেট থেকে তার নাম হলো ইসমাইল ওই ইসমাইল নবী তোমার জন্ম মক্কাতে নয় শুনছেন আপনারা এই মক্কাতে এই ইসমাইল নবীর বংশে একজন নবী জন্মাবে তাই আল্লাহ বলছেন হেদায়েতের সেন্টার তাহলে কোরআন জিকরুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আর মোহাম্মদ সাল্লাল্লাহু রহমাতুল্লিল আলামিন আর আল্লাহ বললেন এটা হুদাল্লিল আলামিন চারটে কথা মিলিয়ে দিলেন জি এবার যদি বলেন যে তাহলে মানুষ তো আলামিন মানে সব সৃষ্টি নাকি পৃথিবীর সমস্ত সৃষ্টি কিন্তু এই সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি কারা মানুষ তাহলে মানুষের জন্য তা আল্লাহ বলছেন তাহলে মানুষকে নিয়ে নাও নাচ নাচ মানে মানুষ ওরা শুনছেন আপনারা আর নাচ মানে মানুষ এবার আল্লাহ বলছেন কোল আর মানব জাতির বিশ্ব প্রভু নাস যিনি বলেছিলেন রব্বুল আলমী তিনি আবার বলছেন রব্বুল নাস আমি সমস্ত মানব জাতি হিন্দুদের প্রভু আমি আর বলছেন না কেন খ্রিস্টানদের প্রভু আল্লাহ না আল্লাহ না নাকি ওদের সৃষ্টিকর্তা হ্যাঁ আল্লাহ তো নাকি কে সৃষ্টি করছে মা দুর্গা হ্যাঁ Mm-hmm. সৃষ্টিকর্তা কে পৃথিবীতে যত ভগবান যত ঈশ্বর আর যত নবী রসুল সব দুনিয়াতে এসেছিলেন ধরুন এই ভগবানের ভগবতী ছিল না ছিল না আরে বলছেন না কেন ভগবতীর মা বাপ আছে না নেই হ্যাঁ ধরুন ভগবান চৈতন্যদেব ওই নদিয়াতে নবদ্বীপে বাড়ি তাহলে তার আতুর ঘর আছে আতুর ঘর থাকলে তার মা আছে তার বাপ আছে কি ভাই শুনতেন আপনি ছিল না ছিল না আচ্ছা ভগবান বেঁচে আছে না পটল তুলেছে সবাই বলছেন না কেন আপনার একটু হ্যাঁ মারা গেছে না যায়নি মারা গেছে ঈশ্বর মারা গেছে ভগবান মারা গেছে পৃথিবীতে শুধু আল্লাহ জীবিত আছে স্বামী সাহেব জীবিত একবার একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন এই কোরআন শরীফের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াতটা একবার পড়ে দেখো এই পাড়া নম্বর তিন প্রথম পৃষ্ঠাতে সুরার নাম আল বাকারা দুশো পঞ্চান্ন নম্বর আয় এটার নাম আয়াতুল কুরসি সবাই পড়ুন আল্লাহ ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম যিনি এমন ইলা সবকিছু কেনা সবকিছু করতে সক্ষম আর আল্লাহর কোনোদিন মৃত্যু হবে না কোনোদিন চিরঞ্জীব কি ভাই এটা কি বলে চিরঞ্জীব দু নম্বর শোনো তার কোনদিন চন্দ্রা স্পর্শ করে না আর তিনি নিদ্রাও যান না তন্দ্রা স্পর্শ করে না তাহলে তিনি সদা জাগ্রত একবার বলে বলুন সুভাগ আমার আল্লাহ বলছেন শোনো আমার কোনদিন তন্দ্রাও লাগে না নিদ্রাও যাই না আমি চিরজাগ্রত তুমি আমাকে বাদ দিয়ে কার কাছে যাবে তুমি বিচার করে বলো হিন্দু তুমি বলো মুসলমান তুমি ভাবো খ্রিস্টান তুমি চিন্তা করো ইহুদি তুমি গবেষণা করো ও সাঁওতাল বাউড়ি আরো নাস্তিক তোমাকে একবার বলি ভাবার জন্য অনুধাবন করার বেশ চেষ্টা করো আমি এমন আল্লাহ আমার কোনদিন মৃত্যু হয় না আর মৃত্যু হতে পারে না একবার সুরা রহমান বলি আহ, আল্লাহ সুরা রহমানের মধ্যে সাতাশ পড়া বলছে কুল্লমান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان سبحان الله بحمده হ্যাঁ, ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা ইসরায়েল আল ইসলাম যিনি মালাকুল আমাদের ভাইপোরা বলে জমদূত ভাইপোদের চেনেন না যারা আমাদের চাষা কয় ওরা কি হয় আমরা যদি চাকা হই তো ওরা কে হ্যাঁ ভাইকু হলো না হলো না ওরা বলছে জমদূত কি বলছে হ্যাঁ জমদূত ওই ইসরায়েল আলী সালামের মৃত্যু হবে না হবে না হবে জিব্রাইল আলী মৃত্যু হবে না হবে না হবে তাহলে সব শেষ হয়ে যাবে কে বাকি থাকবেন শুধু আল্লাহ আর আল্লাহ বলছে পৃথিবীতে যত নবী যত রসুল যত পীর ফকির দরবেশ সবাই ঘুমাতেন কি বলছিল মাথায় যন্ত্রণা হতো জ্বর হতো পেটের গন্ডগোল বাঘ আরে বলছেন না কেন পীর ফকিরদের হয় না আর আল্লাহ কি বলছেন আমার তন্দ্রাও নেই নিদ্রাও নেই চির জাগ্রত একবার জোরে বলুন সুভান আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আমি সব সৃষ্টি করলাম আর মাসের গণনা বারোটা সৃষ্টি করলাম সমস্ত মানুষের জন্য কল্যাণ এবার বিশ্বনবী মোহাম্মদ সম্পর্কে আল্লাহ তালা বর্ণনা দিচ্ছেন পাড়া নম্বর এটা আপনারা সবাই পড়ে থাকবেন পাড়া নম্বর বাইশ সুরার নাম এদিকে এইখানে